আমরা আজকে আছি ছোট কালকে নিশ্চয় হবই বড় আমরা আজকে আছি ছোট কালকে নিশ্চয় হবই বড় সেদিন শক্তি করবই সঞ্চয় থাকবে না বুকে আর কোন সংশয় সেদিন শক্তি করবই সঞ্চয় থাকবে না বুকে আর কোন সংশয় আমরা আজকে আছি ছোট কালকে নিশ্চয় হবই বড় আমরা আজকে আছি ছোট কালকে নিশ্চয় হবই বড় খুন খারা পেরাহা জানি চাঁদাবাজি দাঙ্গাবাজি ধোকাবাজি খুন খারা পেরাহা জানি চাঁদাবাজি দাঙ্গাবাজি ধোকাবাজি শোষণ নিপীড়ন উৎপীড়ন ধর্ষণ আর নারী নির্যাতন বন্ধরে সব মোরা করবই করব জালিমের কালো হাতে ভাঙবই ভাঙব বন্ধরে সব মোরা করবই করব জালিমের কালো হাতে ভাঙবই ভাঙব ইসলামী সমাজ পুনঃ গড়ব আমরা আজকে আছি ছোট কালকে নিশ্চয় হবই বড় আমরা আজকে আছি ছোট কালকে নিশ্চয় হবই বড় আমরা নবীন সূর্য সেনা মানব নার কোন মানা আমরা নবীন সূর্য সেনা মানব নার কোন মানা শুনব জিহাদের পথে সদা চলবই চলব বিজয় চিনিয়ে মোরা আনবো আনব জিহাদের পথে সদা চলবই চলব বিজয় চিনিয়ে মোরা আনবো আনব শান্তির স্রোত ধারা বইয়ে দেব আমরা আজকে আছি ছোট কালকে নিশ্চয় হবই বড় আমরা আজকে আছি ছোট কালকে নিশ্চয় হবই বড় সেদিন শক্তি করবই সঞ্চয় থাকবে না বুকে আর কোন সংশয় সেদিন শক্তি করবই সঞ্চয় থাকবে না বুকে আর কোন সংশয় আমরা আজকে আছি ছোট কালকে নিশ্চয় হবই বড় আমরা আজকে আছি ছোট কালকে নিশ্চয় হবই বড় আমরা আজকে আছি ছোট কালকে নিশ্চয় হবই বড়